ومن يشرك بالله فقد افترى اثما عظيما وقال رسول الله صلى الله عليه وسلم لا تغابروا ولا تحاسدوا ولا تغابروا ولا تقاطعوا وقتلوا عباد الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عبيد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ওলামা کرام মুরব্বিয়ান کرام দিনদার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোদ্দশত সাঁত্রিশ হিজরি সনের বারোই শাহবান তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র গড় মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে করিম এবং হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রব্বুল আলমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলে সম্মানিত মুসলিয়ানিকেরাম আজকের খোঁজপায় আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি শ্রাবান মাসের সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হল লাইলাতুল নিসফের শাহবান অর্থাৎ শাহবান মাসের মধ্যবর্তী রাত এটাকে আরেকটি নাম আমাদের দেশের বহুল পরিচিত সেটি হল সবে করা এ সম্পর্কে এবং আসার এবং এই দিনের আমাদের করণীয় কি এই সম্পর্কে সংক্ষিপ্তভাবে আজকের করবার আলোচনা পেশ করব এই মাসটি সাবান মাস সাবান মাস রমাদান মাসের আগের মাস এজন্য রমাদানের প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাস হল সাবান মাস আল্লাহ রসুল সাল্লাম রমাদানের প্রস্তুতির জন্য এই সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন বেশি বেশি রোজা রাখতেন এই মাসে বেশি বেশি সিয়াম পালন করা এটা হল এই মাসের একটি গুরুত্বপূর্ণ করণীয় আমল নবী সাল্লাম রমাদানের বাহিরে অন্য কোনো মাসে এত বেশি সিয়াম পালন করতেন না যত বেশি এই সাবান মাসে নবী সাল্লাম সিয়াম পালন করতেন এই মাসের পরে যেহেতু রমাদান মাস আর রমাদান মাস একটি গুরুত্বপূর্ণ মাস যে মাসে আল্লাহ আমাদের জন্য সিয়ামের মতো একটি আকার ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় আল্লাপাক আমাদেরকে দান করেছেন সেই মাসে আল্লাপাক কোরআন মার্জিন করেছেন সেই মাসে প্রিয়াম রমাদানকে আল্লাপাক সুন্না করেছেন সেই মাসে ইফতার তাহারি আরো বকর আবাদতন দেখি সেই রমাদানের সাথে সম্পৃক্ত সেই রমাদানে আল্লাহর বান্দারা যাতে সমস্ত গুণামুক্ত হয়ে নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হয়ে যেতে পারে এই জন্য আমাদের আগেই কমিটির কিছু প্রস্তুতি আছে সেই প্রস্তুতি মৌলিক প্রস্তুতি হল ইমানকে বিশুদ্ধ করা অর্থাৎ ইমানকে সেরেক থেকে মুক্ত করা ইমানকে সেরেক থেকে মুক্ত করে তাওহিদ ইমান তাওহিদ ভিত্তিক ইমান তৈরি করা এটা হলো সাবান মাসের একটি গুরুত্বপূর্ণ কাজ এই জন্য আল্লাপাক এই সাবান মাসের মধ্যবর্তী রাতে তাওহিদ ভিত্তিক ইমান যাদের হবে তাদেরকে আল্লাপাক কিছু পুরস্কার দান করেন আমরা সেই বিষয়টি পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ প্রথমে আসি আপনার এই মাসের মধ্যবর্তী রাতে নামকরণ সম্পর্কে এটাকে আমরা আমাদের দেশে বর্তমান সময়ে বর্তমান পৃথিবী গ্লোবালাইজেশনের যুগ বিশ্বায়নের যুগ এই জন্য এখন আমরা এমন এমন পরিস্থিতির সম্মুখীন হই যে পরিস্থিতির সম্মুখীন আজ থেকে বিশ বছর আগে তিরিশ বছর আগে পঞ্চাশ বছর আগে এই দেশের ওলামায় ওই পরিস্থিতির সম্মুখীন হন নাই ওলামায় মসজিদে একটা কথা বলতেন আর এলাকার সব মানুষ সেটা আমল করতেন আজকে দুনিয়া আর এই নদ্দা সরকার বাড়ি মানে বা ঢাকা শহর চট্টগ্রাম বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ এখন আপনি ঘরে বসে কিছুক্ষণ পরে মসজিদে হারামে ফুটবা দিলেন ইমাম সাহেব সেই ফুটবা সরাসরি আপনি এই নদ্দাতে বসে আপনি শুনতে পারতেছেন মদিনার মসজিদে নবীর প্রতি ফুটবা দিলেন কিছুক্ষণ পরে সোয়া তিনটা সাড়ে তিনটার দিকে সেই ফুটবা আপনি সরাসরি বাংলাদেশে বসে শুনতেছেন আমেরিকাতে ফুটবা দিচ্ছে আপনি বাংলাদেশে শুনতেছেন ইস্ট লন্ডন জামে মসজিদে ফুটবা দিচ্ছে আপনি বাংলাদেশে শুনতেছেন তাহলে এখন সারা দুনিয়াটাই একটা বাড়ি একটা গর্ব হয়ে গেছে এই জন্য এখন ওলামাইকের আমার সামনে একটা বিষয় বলে আমি পার পেয়ে যাব এই পরিস্থিতি এই সুযোগ আর এখন এখন মানুষ আমার আলোচনা এখানে শুনতেছেন আবার এর সারা দুনিয়া ওলামাইকের আমার আলোচনা শুনতেছেন তাহলে আমি যদি একরকম বুঝাই দিই আমার বাহিরের ওলামায় কেরাম আরেক রকম বুঝাই দেন তখন তো মানুষ আমাকে ধরবে আপনি এটা বলতেন কিন্তু আমেরিকার অমুক সাইক এটা বলতেছেন লন্ডনে এটা বলতেছেন অস্ট্রেলিয়া এটা বলতেছেন সারা দুনিয়ার এখন একসাথে আমরা শুনতে পাচ্ছি এই জন্যই ইদানিং আমরা এই সবিকলা সম্পর্কে অনেকগুলো কথা শুনেছি আগে যারা ছোটবেলা থেকে তারা এই দিন আসছে এবাদত বন্দেগি করেছেন জিকির আজকার করেছেন কান্নাকাটি করেছেন অনেক কিছু করেছেন এখন আমরা শুনতে পাই কেউ বলতেছেন যে সবে বরাত দামে ইসলামে কিছুই নাই আবার কেউ বলতেছেন যে সবে বরাত নামে অনেক কিছু আছে এখন কোনটা সঠিক যে আসলে সবে বরাত নামে কিছু আছে কিনা নাকি সবে বরাত নামে কিছু নাই আসলে দুইটাই সঠিক যারা বলতেছেন সবে বরাত নামে ইসলামে কিছু নাই তাদের কথাও সঠিক আবার যারা বলতেছেন সবে বরাত নামে কিছু আছে কিছু এই আমল আকলাক আবাদত বন্দেগি আছে তাদের কথাও ঠিক আছে কিন্তু সমস্যা হলো আমরা দুই দিকের যারা আছি উভয় পক্ষের মাথা গরম তো ঠান্ডা মাথার আলেমের খুব অভাব এই দেশে ঠান্ডা মাথার আলেম নাই গরম মাথার আলেম আমরা সব মানে নিজে যেটা বুঝেছি বা সেটাকেই একমাত্র মনে করে বাকিদেরকে আমরা ভ্রান্ত ঘোমরা মনে করতেছি মানে সবাই গরম তো এরকম ঠান্ডা মাতার আলেম থাকলে এই সমস্যাটা হইতো না আল্লাপাক এরকম কিছু ঠান্ডা মাতার আলেম বিভিন্ন দেশে আল্লাপাক তৈরি করে দিছিলেন আমাদের দেশে আল্লাপাক একজন এরকম দান করেছিলেন আবার আল্লাহ পাক নিয়ে গেলেন আল্লাহর কোন হেকমত এটা আল্লাহ পাকে ভালো জানেন শাহেখ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই আল্লাহ পাক এরকম একজন ঠান্ডা মাথার আলেম তৈরি করে দিছিলেন যিনি উভয় পক্ষের কাছে গিয়ে কথাগুলো বুঝার চেষ্টা করতেন এবং কার দলিল কি কে কি বলতে চান দুইটাই শোনার চেষ্টা করতেন পরে উনি সমাধান করতেন কিন্তু আমরা তো দুইটা শোনার চেষ্টা করি না এই দুইটা শোনার চেষ্টা করলেই সমস্যাটা সমাধান হয়ে যায় আমরা একটা সাবজেক্ট মাদ্রাসায় পড়েছি নাম হলো অ্যারাবিক ফিলোলজি আরবি ভাষাতত্ত্ব এটাকে আরবিতে বলে ফেকুল্লোগা বাংলায় বলে ভাষাতত্ত্ব ইংলিশে বলে ফিলোলজি তো এই এই সাবজেক্টে একটা অধ্যায় আছে যে কোরআনের মধ্যে আরবি ভাষার বাহিরে অনারবি ভাষা আছে কিনা তো বিশাল একটা পক্ষ বলতেছে যে না কোরআনে যতগুলো শব্দ আছে ওয়ার্ড আছে একশো পার্সেন্ট আরবি কারণ আল্লাপাক বলছেন বিলিসান আরবি মুবিন সুস্পষ্ট আরবি ভাষায় আল্লাপাক কোরআন নাজিল করেছেন ইন্দাম জাল্লাহ কোরআন আরবিয়া আল্লাহাক বলছে আমি কোরআন নাজিল করছি আরবি ভাষায় তাহলে আরবির বাহিরে কোনো শব্দ এখানে থাকার প্রশ্নই আসে আরেক গ্রুপ বলতেছে না কোরআনে আরবির বাহিরে শব্দ আছে যেমন মুসা মুসা কি আরবি শব্দ নেই অথচ কোরআনে কারিমে কতবার আছে মুসা ইব্রাহিম এগুলা আরবি শব্দ না এগুলা তো অনারবি শব্দ এরকম আরো অনেকগুলো শব্দ আছে ইসরাইল মানে ইসরায়েলের কথা কতবার আছে ইসরাইল ইসরাইল অনারবি শব্দ এখন কারটা সঠিক এক পক্ষ বলতেছে যে কোন কোরআনে আরবির বাহিরে কোনো শব্দই নেই সব আরবি একশো পার্সেন্ট আরেক পক্ষ বলতেছে না আরবির বাহিরেও আছে তো কারটা সঠিক দুইটাই সঠিক যারা বলতেছেন আরবির বাহিরে নাই ঠিক আছে তাদের দলিল কোরআনের আরবি কোরআন যারা বলছেন যে আরবির বাহিরেও আছে তো তাদের কথাও ঠিক আছে এই শব্দগুলো আরবির বাহিরে অনারবি শব্দ তো তাহলে আল্লাহর কথার অর্থ কি হবে আল্লাহ যে বলছে আরবি ভাষা নাজিল করছে কিন্তু আমরা দেখতেছি অনারবি শব্দ আছে হ্যাঁ, এটার অর্থ হলো ওই শব্দগুলা অনারবি কিন্তু যখন কোরআনে ঢুকে গেছে ওই অনারবি শব্দ আরবি হয়ে গেছে যেমন আমাদের বাংলা ভাষায় এখন দেখবেন যে অনেকগুলো বিদেশি শব্দ আছে না অসংখ্য শব্দ আছে বিদেশি শব্দ সংস্কৃত থেকে আসছে পালি থেকে আসছে উর্দু থেকে আসছে হিন্দি থেকে আসছে বিভিন্ন ভাষা থেকে আসছে কিন্তু এখন সব বাংলা হয়ে গেছে তো ঠিক বিভিন্ন ভাষা থেকে শব্দগুলো আসছে কিন্তু যখন কোরআন একাডেমি ঢুকছে সব আরবি হয়ে গেছে তাহলে দুই পক্ষের কথাই কিন্তু ঠিক আছে কিন্তু এটা ঠান্ডা মাথায় বুঝতে হবে না হয়তো এক পক্ষ আর পক্ষকে কাপের ফতোয়া দিবে আল্লাহ বলছে কোরআন আর আরবি আর হে কোরআন আরবির বাহিরেও শব্দ আছে তাহলে আল্লাহর কথার বিপরীত হলো না যদি ঠান্ডা মাথা না হয় দুই পক্ষের গরম মাথা হয় তো একজন আরেকজনকে কাপের মুশেক মুনাফেক বানাই দিবে আমরা এক মহাদ্দেশের জীবনী পড়েছিলাম ওই মহাদ্দিস সাহেবকে বড় হাদিসের আলেম একজন দিনদার মানুষ মুসলিম একজন মুসলিম এসে বলতেছে যে ভাই আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে এই কথা বলার সাথে সাথে ওই আলেম খুব কান্নাকাটি করতেছেন যে স্ত্রীটা বিধবা হয়ে গেল এই সময়ে কানতেছেন খালি এবং স্ত্রীও এসে স্বামীর জড়ায় ধরে কানতেছে আমি বিধবা হয়ে গেছি এখন আরেক পক্ষ হাসে যে হুজুরের মাথা খারাপ হুজুর তো সব শেষ হুজুর জীবিত থাকতে মহাদ্দেশ সাহেব ওনার স্ত্রী কেমনে বিধবা হয় অথচ স্বামীও কানতেছে স্ত্রীও কানতেছে স্ত্রী যে হারে আমি বিধবা হয়ে গেছি অল্প বয়সে স্বামী কয় আমার স্ত্রী বিধবা হয়ে গেছে উনি কান্দে দনজন কান্দে আর মানুষ হাসে তখন একজন আলেম এসে সমাধান করে দিলেন যে আসলে উনি কানতেছে উনিও ঠিক আছে ওনার মাথা খারাপ হয় নাই আর তোমরা যারা হাসতেছ হুজুর তো এদের উপরে খেপা আমার স্ত্রী বিধবা হয়ে গেছে আমি কানতেছি অথচ এরা হাসে কেন হুজুরের রাগ আরো বেড়ে গেছে না আমার স্ত্রী বিধবা হয়েছে আমি কানতেছি অথচ এরা আমার কান্দায় শোকে শোক প্রকাশ না করে এরা আবার হাসে তখন একজন ঠান্ডা মাথার আলেম আসে সমাধান করছেন উনি বলছেন যে ঠিক আছে দুইজন এরা হাসতেছে এটাও ঠিক আছে আপনি কানতেছেন এটাও ঠিক আছে যিনি কানতেছেন ওনাকে একজন মুসলিম এসে বলছে যে আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে ওনার মানে ভিতরে শতভাগ এতে কাপ শতভাগ বিশ্বাস যে একজন মুসলিম তার জীবন যাইতে পারে মিথ্যা বলতে পারে না কারণ মিথ্যা তো হলো ইন্নাল কাজে বা ইয়াহাদি ইলান্নার মিথ্যা জাহান্নামের দিকে নিয়ে যায় তা একজন মুসলিম কি জাহান্নামের দিকে যায় নাকি তাহলে ওনাকে যে বলছে একজন মুসলিম বলছে এখন স্ত্রী আছে কি নাই আমি আছি কি নাই এটা চিন্তা করার দরকার নাই আগে চিন্তা করতে হবে একজন মুসলিম আমাকে বলছে যে আমার স্ত্রী বিধবা হয়েছে বাস মুসলিম তো মিথ্যা কথা বলতে পারে না এই জন্য উনি কাঁদতেছেন আর মানুষ দেখতেছেন যে উনার স্ত্রী জীবিত স্বামী জীবিত স্ত্রী আবার বিধবা হয় কিভাবে মানুষ হাসতেছে তাহলে দুইজনেই কিন্তু ঠিক আছে এরকম দেখবেন অসংখ্য জিনিস আছে যেটা দুইটাই ঠিক আছে কিন্তু সমস্যা হলো ওই দুইটা ঠিক মানে এক জায়গায় বসে বা দুইটা নিয়ে চিন্তা ভাবনা করে ঠিক করার চিন্তা ভাবনা নাই লাইলাতুন নেসপেমিন শাহবান বা শাহবানের মধ্যবর্তী রাত এই সম্পর্কে যারা বলতেছেন যে এটা অনেকগুলো হাদিস আছে তারাও সঠিক কথা বলতেছে হাদিস আছে আবার যারা বলতেছেন যে এই ব্যাপারে কোনো হাদিসে নাই ইসলামে কিচ্ছু নাই তাদের বক্তব্য ঠিক আছে দুটাই ঠিক আছে তো দুটা কেমনি ঠিক হয় তা আমরা আসি প্রথমে আলোচনা করলে বোঝা যাবে যে দুটা ঠিক আছে না না ঠিক আছে নবী সাল্লি সাল্লামের যুগে যে হাদিসগুলো আমাদের সামনে আসছে এই হাদিসগুলোতে আমরা দেখি হাদিসগুলোর যাচাই বাছাই পরে মানে প্রথমে আমরা দেখি হাদিস যেগুলো আসছে এগুলোর মধ্যে যেই বাক্যটা আসছে সেটি হলো লাইলাতুল নেসফে মিন সাবান সাবানের মধ্যবর্তী রাত হাদিসে কিন্তু সবে বরাত শব্দটা আসে নাই কারণ সবে বরাত তো ফার্সি তো ফার্সি আবার হাদিসে আসবে কেন ফার্সি তো কোরআন হাদিসে আসার প্রশ্নই আসে না কোরআন হাদিসে আসবে আরবি ভাষা কিন্তু সবে বরাত তো আরবি না সবে বরাত হলো পারছি তাহলে আমরা হাদিস থেকে পাই লাইলাতুল নেসপে মিন সাবান সাবানের মধ্যবর্তী রাত হ্যাঁ সবে বরাত আসলো কোথা থেকে সবে বরাত সম্পর্কে যে ইতিহাস আমরা দেখি সেটা হলো যুগে যুগে মুসলিমদের মধ্যে দুইটি সম্প্রদায় ছিল একটি সম্প্রদায় হলো সুফি সম্প্রদায় আবেদ সম্প্রদায় আরেকটা সম্প্রদায় হলো আহালুল এলেম বা আলেম সম্প্রদায় এটা যুগে যুগে ছিল একেবারে সাহাবাই কেরাম তাবে কেরাম তাবে তাবে কেরামের যুগ থেকে দুইটা বাঘ ছিল একটা বাঘ হলো সুফি সম্প্রদায় বা আবেদ সম্প্রদায় মানে এরা শুধু এবাদত করেন খুব আবেদ খুব বুজুর্গ খুব দিনদার এরা বেশিরভাগে সহজ সরল এদের মন থাকে এরা যেটা শুনে সেটা আমল করতে থাকে এদের কাজে হইল আমল করা এবাদত করা আরেকটি সম্প্রদায় ছিলেন যুগে যুগে যাদেরকে বলা হয় আহলুল এলেম এলেমওয়ালা সম্প্রদায় এলেমওয়ালা মানে গোষ্ঠী আহলুল এলেম তো যারা আবেদ সম্প্রদায় তারা যখন নবিসর সালামের হাদিস পেতেন হাদিস পাওয়ার আগেই তারা আমল শুরু করে দিতেন মানে হাদিস পাইতে দেরি নাই আমল সাথে সাথে শুরু হাদিস কি সহি নাকি জাল না দুর্বল নাকি এত কিছু চিন্তা করার দরকার নাই রাসুলের হাদিস পাইছি বাস আমল শুরু আর যারা আহলুল এলেম তারা কিন্তু একটা হাদিস পাওয়ার পরে অনেক যাচাই বাছাই করতেন এই হাদিসটা কোন স্তরের হাদিস এটা কি সহি নাকি হাসান নাকি দরিফ নাকি মাউদু এটা বিচার বিশ্লেষণ করতেন এই জন্য যারা জাল হাদিস তৈরি করেছে তারা আহলুল এলেমদের কাছে যাইতে পারে নাই তারা গেছে কাদের কাছে আবেদদের কাছে সুফিদের কাছে জালহাদিস বিক্রি করার সহজ পন্থা হইল আবেদেরা আপনি বাজারে ভেজাল জিনিস বিক্রি করার জন্য সহজ কিছু কাস্টমার আছে সবাই আবার আপনি ভেজাল দিয়ে আপনি পার পেয়ে যাবেন এটা সম্ভব না জাল টাকার নোট সবাই আপনি দিতে পারবেন না তো যারা জাল হাদিস তৈরি করেছে জাল হাদিসের সাপ্লাই দিয়েছে তারা প্রথমে চেষ্টা করছে মক্কা মদিনা কিন্তু মক্কা মদিনাতে ছিলেন আহালুল এলেম এলেমওয়ালা সাহাবি এলেমওয়ালা তাবে এলেমওয়ালা তাবে তাবে এখানে এরা এই জাল খাওয়াইতে পারে নাই পরে তারা কি করলো চলে গেল শাম কুফা বসরা ওইসব অঞ্চলে সেখানে আহালুল এলেম কম আহালুল এবাদা বেশি আবেদ বেশি আলেম কম যেটাকে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন যে শয়তানের কাছে এক হাজার আবেদের চেয়ে একজন আলেম বেশি ভয়ঙ্কর শয়তান একজন আলেমকে তত বেশি ভয় করে এক হাজার আবেদকেও শয়তান তত বেশি ভয় করে না তো এই লাইলাতুন সাবানের যে হাদিসগুলো এসেছে এই হাদিসগুলোর সবগুলার সনদ মানে যতগুলা আসছে হাদিস সবগুলার সনদ মহাদ্দেসেন কারাম তন্ন তন্ন করে আহলুল আলমেরা বিশ্লেষণ করেছেন বিশ্লেষণ করে একটা সহি হাদিসও পান নাই সহি পর্যায়ের পান নাই তাহলে আহলুল আলমদের কাছে এটা খাওয়ানো যায় নাই এটা খাওয়ানো গেছে কাদের কাছে আবেদদের কাছে এই জন্য সর্বপ্রথম পাঁচশত পঁয়তাল্লিশ হিজড়িতে সাম দেশে এটা পালন করা আরম্ভ হয় অর্থাৎ নবী সালামের এতেকালের পাঁচশত পঁয়ত্রিশ বছর পরে শাম দেশে সর্বপ্রথম সুফিরা এই সবে বরাত নামে রাত্রি উদযাপন শুরু করে এই জন্য পাঁচশো পঁয়তাল্লিশ হিজড়ির আগে যত কিতাব রচিত হয়েছে এইগুলা কোনোটার মধ্যে সবে বরাত নামে আসে নাই পাঁচশো পঁয়তাল্লিশ হিজড়ির আগে এই জন্য দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং তার যে ছাত্ররা ছিলেন ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ ইমাম জুফার বা হানাফি মাজহাবের যে সকল আইমাই কারাম ছিলেন তাদের কারো লেখনীতে সবে বরাত নামে কোনো কিছু আসে নাই এটা হানাফি মাঝহাবে নাই মানে আপনার হানাফি মাঝহাবের যত ফেখার কিতাব আছে হেদায়া সবচেয়ে বড় ফেখার কিতাব পুদুরি হানাফি মাজাবের ফেকার কিতাব কামজুদ দাকায়েক হানাফি মাজাবের ফেকর কিতাব এইগুলার মধ্যে প্রত্যেকটা ফিখের কিতাবে দেখেন ইসলামের যতগুলো আবাদত আছে প্রত্যেক আবাদতের নামে একটা একটা অধ্যায় আছে বাবুল ওদু বাবুল গোসল বাবুল হায়েজ বাবুল নাফাস এইভাবে যত ইসলামের আবাদত আছে সব রমাদানের ক্ষেত্রে বাবুল আইলাতেল কদর তারপরে আপনার বাবু সদাকাতেল ফিতির যত আবাদত আছে সবগুলোর নামে একটা একটা অধ্যায় আছে কিন্তু হানাফি মাঝহের কোন ফেখার কিতাবে বাবু লাইলাতের নেসপেমিন সাবান বা বাবু সবে বরাব বা বাবু লাইলাতিল বরাব এরকম কোন অধ্যায় হানাফি মাঝহের একটা ফেকের কিতাবেও নাই অর্থাৎ যেই যুগে আহলুল আলমেরা ছিলেন সেই যুগে এটার উৎপত্তি হয় নাই তা আহলুল আলমেরা পাইবেন কোথায় এই জন্য হানাফি মাঝাবের ইমামেরা এটা জানতেন না এজন্য আপনি যদি হানাফি মাজাবের ফতোয়া খোঁজেন এই ব্যাপারে হানাফি মাজাব কি বলে আমি তো খুঁজতে খুঁজতে তন্ন তন্ন করে ফেলছি যে হানাফি মাজাবের কোনো ফকির কোনো আলেমের বক্তব্য পাওয়া যায় কিনা একটা বক্তব্য পাওয়া যায় না হানাফি মাঝহের কোন ইমাম কোন ফকির বক্তব্য ঠিক একইভাবে সাফি মাঝহের মালিকি মাঝহের হাম্বলি মাঝহের চার মাঝহের কোন ইমাম কোন ফকি থেকে এই ব্যাপারে কোনো বর্ণনা এই রাত্রে কোনো আমল কোনো এবাদত কোনো সলাপ এই ব্যাপারে কোনো বর্ণনা আসে নাই চার মাঝহের কোনো মাঝহে আসে নাই এটা সর্বপ্রথম উৎপত্তি পাঁচশো পঁয়তাল্লিশ ইজরি এই জন্য পাঁচশো পঁয়তাল্লিশ ইজরির আগে যারা চলে গেছেন তারা এইটা সম্পর্কে নামও শুনেন নাই এটার কোনো উদযাপন করতে হয় অনুষ্ঠান করতে হয় এটাও তারা শুনেন নাই এটা সর্বপ্রথম পাঁচশো পঁয়তাল্লিশ হিজড়িতে সামদেশে দেশে শুরু হয় তখন যারা আবিষ্কার করেছেন তাদের নিয়ত কিন্তু খালেজ ছিল তারা ন্যাক উদ্দেশ্যে ভালো উদ্দেশ্যে করেছেন এবং তারা নিজেরা এটা নামকরণ করেছেন সবে বরাত বরাত মানে ভাগ্য ফার্সিতে বরাত মানে ভাগ্য তো ভাগ্যের রাত্রে ভাগ্যের রজনী তারা নাম দিছেন এই জন্য নাম দিছেন যে এই রাত্রে তারা কিছু জাল হাদিস পেয়েছিলেন কিন্তু ওই সুফিরা এটা বিশ্লেষণ করেন নাই যে হাদিসগুলো জাল না সহি তাদের কাছে হাদিস আসছে সামদেশে তো তখন তারা দেখলেন যে এই হাদিসগুলোতে আসছে যে লাইলাতুল নেসপেমিন সাবান সাবানের মধ্যরাত্রিতে রিজিক বন্টন করা হয় ভাগ্য নির্ধারণ করা হয় তারপরে হায়াত মত নির্ধারণ করা হয় এরকম অসংখ্য জাল হাদিস বানানো হাদিস তাদের কাছে এসে গেছে তারা এগুলোকে সরল মনে বিশ্বাস করে ফেলছে বিশ্বাস করে তারা এই রাত্রে এই মাগরীবের পরে গোসল করে শুরু করছেন আবাদত বন্দেগি ফজর পর্যন্ত অনেকে নামাজ বানাইছে আলফিয়া নামাজ সলাতুল আলফিয়া নাম শুনছেন কোনদিন সলাতুল আলফিয়া সে সাম দেশে সলাতুল আলফিয়া পড়তো মানে এক হাজার বার কলহু আল্লাহ আহাদ আলফ মানে এক হাজার এক রাকাতে আপনি দশ বার করে পড়বেন কলহু আল্লাহ এক রাকাতে দশ বার করে পড়লে এক হাজার বার পড়তে হলে কত রাকাত পড়তে হবে একশো রাকাত এই রাত্রে ওই সামদেশের সুফিরা একশো রাকাত এই নামাজ পড়তেন এই নামাজের নাম হলো সলাতুল আলফিয়া এক হাজার বার কলহু আল্লাহর নামাজ এটা তো এক হাজার বার কলহু আল্লাহ পড়া মানে একবার কলহু আল্লাহ পড়লে তিন তিন খতম কোরআনের না তিনবার পড়লে একবার স্বভাব তাহলে <laughs> এক হাজার বার পড়লে তিনশো বারের উপরে আপনার কোরআন খতম হয়ে যাচ্ছে রাত্রে সুফিরা এসব দিক বিবেচনা করে এই রাতটাকে নাম দিচ্ছেন সবে বরাত আর সবে বরাতের নামে বিভিন্ন আবাদত বন্দেগি তারা তৈরি করেছেন এরপরে আস্তে আস্তে সুফিদের এই ধারা সিলসিলা যেসব দেশে বিস্তার লাভ করছে সেসব দেশে সুফিদের সাথে সাথে ওই সবে বরাত বরাতারও আমদানি হয়েছে আর যেসব দেশে সুফি যায় নাই আহালুল এলামেরা গেছেন সেসব দেশে সবে বরাতের আমদানি হয় নাই এজন্য দেখেন মক্কা মদিনাতে আজ পর্যন্ত এটার আমদানি হয় নাই কারণ হলো এখানে ইসলাম এসেছে আহালুল এলেমদের মাধ্যমে এখানে সুফিদের কোনো স্থান কখনো হয় নাই মক্কা মদিনাতে আরবের বিভিন্ন অঞ্চলে এই জন্য আরব দেশের লোকদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন যে ভাই হাল তার সবে বরাত আপনি কি সবে বরাত জানেন দেখবেন যে হেরা অবাক হয়ে যাবে কিরে সবে বরাত আবার কি বা আরবিতে জিজ্ঞাসা করেন লাইলাতুল বারাত জানেন হেরা জীবনে এদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কেউ শুনে নাই এটা আবার কি জিনিস তাহলে সেখানে শুনলো না কেন সেখানে সুফিদের মাধ্যমে ইসলাম যায় নাই আমাদের এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এসেছে সুফিদের মাধ্যমে এটা আলহামদুলিল্লাহ তাদের বিরাট অবদান না হয়তো আমরা ইসলামে পাইতাম না সুফিরা যদি না আসতেন ইসলাম পাইতাম কিভাবে ইসলাম পেয়েছি আলহামদুলিল্লাহ তাদের এই ক্ষেত্রে বিরাট অবদান আল্লাহ তাদেরকে বিরাট যাজায় খায়ের দান করুক যে তারা ইসলামের দাওয়াত নিয়ে এসব অঞ্চলে আমাদের পূর্বপুরুষদের কাছে এসেছেন আমরা ইসলাম পেয়েছি কিন্তু যে ওনারা অনেক বিষয় যে আমদানি করেছেন সেইগুলা তো এখন এক সময় হয়তো আমরা বুঝার বুঝতে পারি নাই এখন যেহেতু সারা দুনিয়া একটা বাড়ি একটা ঘর কোরআন হাদিস সব আমাদের সামনে তো এখন তো আমরা বুঝার চেষ্টা করতে হবে এখন আমরা বুঝতে পারতেছি যে এটা এই নামটা পাঁচশো পঁয়তাল্লিশ ইজরিতে আবিষ্কার এরপরে এটা আবেদদের মাধ্যমে এই আবাদত বন্দীর মাধ্যমে এসেছে এই ব্যাপারে যতগুলো হাদিস এসেছে ইমাম বোখারি এবং ইমাম মুসলিম এই দুইজন হইলেন ইমাম বোখারি ইমাম মুসলিম ইমাম মালেক এই তিন মহাদ্দিস পৃথিবীতে সবচেয়ে সহি হাদিস রচনা করেছেন যার একশো পার্সেন্ট হাদিস সহি বোখারি শরীফের মুসলিম শরীফের আর হইল মোয়াত্তা এই তিনটার সব হাদিস সহি এই তিন গ্রন্থে এই লাইলাতুল বিন শাহবান সম্পর্কে একটা হাদিসও আসে বোখারিতে মুসলিমে এবং ইবাম মালিক একটা হাদিসও আসে কারণ তারা সহি ফরজায়ের কোনো হাদিস পান নাই আসছে কিসে তিরমিজির মধ্যে একটা হাদিস এসছে জামে আত্মিরমিজি এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য দ্বিতীয় সারির হাদিসের গ্রন্থ কিন্তু দেখেন আল্লাপাক ইমাম তিরমিজি রাহমাহুল্লাহকে যায় খায়ের দান করুক তিনি একটা হাদিস এনেছেন এনে আবার শেষে দিয়ে হাদিসের শেষে উনি লিখে দিয়েছেন যে ইউদাফুল বুখারি ফি হাজাল হাদিস আমার উস্তাদ সামেত মোহাম্মদান আমার উস্তাদ মোহাম্মদ মোহাম্মদ মানে ইমাম বুখারি ইমাম বুখারিকে আমি বলতে শুনছি যে এই হাদিসটা দরিফ দুর্বল হাদিস এই কথাও কিন্তু উনি বলে দিচ্ছেন যে আমার ওস্তাদ দুর্বল দেখে উনি বোখারি শরীফে আনান নাই তবে আমি যেহেতু এই গ্রন্থে দুর্বল হাদিসও সংকলন করেছি এই জন্য আমি নিয়ে আসছি এটা তাহলে এখানে ইমাম তিরমিজি বলে দিচ্ছেন যে এটা দুর্বল হাদিস যেই হাদিসটা খুব প্রসিদ্ধ দেখবেন যে এই আপনারা কাল পরশুর মধ্যে সব টিভি চ্যানেলে সব জায়গায় শুনতে থাকবেন যে রাত্রেবেলা নবিসাম উঠে কবরস্থানে চলে গেছেন মসজিদেও গেলেন না আবাদত করতে অন্য কোথাও গেলেন না চলে গেছেন কোথায় কবরস্থানে আবার আয়সারে বলেও যান নাই গোপনে চলে গেছেন আয়সারা দিলে তারা না উঠে খুঁজতেছেন আল্লাহ রসুলকে পান না পরে আল্লাহ রসুলকে পাওয়া গেল পাওয়ার পরে আল্লাহ রসুল বলতেছেন আকুন না যে তুমি কি আশঙ্কা করতেছিলেন তাহিফ আল্লাহ আলাইকে রসুল আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার উপরে জুলুম করতেছে তাহলে দেখেন আয়সা যে শিয়ারা যে আকিদা পোষণ করে যে আয়সা যে খারাপ নাওজুবিল্লা যে আল্লাহর রসুল রাত্রে উঠে আবাদত করতে গেছে ধরে নিলাম যে আমরা আবাদত করতে গেছে মসজিদ কবরস্থানে গেছে দিনে নবিসাম সময় পান নাই রাত্রে গেছে ভালো কথা তো এখন আয়সা কেন সন্দেহ প্রকাশ করবে আর আল্লাহ রসুল সাল্লামের সিস্টেমে ছিল যেদিন তিনি যে স্ত্রীর ঘরে রাত্রি যাপন করতেন সেই স্ত্রীর ঘরেই উনি থাকতেন সেখান থেকে যদি অন্য স্ত্রীর ঘরে যাবেন নবিসাম তাহলে আয়সাকে বলে যাবেন না তা আয়সা কেন এখানে আশঙ্কা করবে যে অন্য স্ত্রীর ঘরে চলে গেছেন অর্থাৎ এই হাদিসটার বিভিন্ন এই বাক্যগুলা মতনটা শুনলেই বোঝা যাবে যে হাদিসটার মধ্যে হাদিসটা যে দুর্বল এটার মতন শুনলে বোঝা সনদের দিক থেকে তো দুর্বল আছেই আরো কয়েকটা হাদিস এসেছে ইবনে মাজার মধ্যে ইবনে মাজা তো ইবনে মাজার মধ্যে একটা হাদিস আসছে যে কাল গোত্রের যে মেষ ভেড়া আছে ওই ভেড়ার প্রসম পরিমাণ ওই রাত্রে আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করে দেওয়া হয় এই হাদিসটা মানে দৈব জেদ্দান এবং মাউদু মানে জাল হাদিস তারপরে আরেকটা হাদিসের মধ্যে এসেছে সৌমলাইলাহা ওয়া কৌমনাহারাহা কৌমলাইলাহা ওয়া সৌমনাহারাহা নবিসাম বলছেন যে তোমরা শাহবান মাস আসলে রাত্রে কেয়াম করো দিনে সিয়াম পালন করো এই হাদিসটাও দইব জেদ্দান এবং মাউদু মানে অত্যন্ত দুর্বল এবং মাউদু মানে জাল বানোয়াট আচ্ছা এখন কথা হলো একটা কথা আবার এই সাবান মাস আসলে আমরা শুনি সেটা হলো ফজিলতের ক্ষেত্রে অনেক আলেম এটা বলে থাকে আপনারাও শুনবেন যে ফজিলতের ক্ষেত্রে হাদিস দুর্বল হইলেও গ্রহণযোগ্য ফাজাইলের ক্ষেত্রে এই জন্য বলে যে হাদিস দুর্বল হলে অসুবিধা কি হাদিস দুর্বল হলেও আমরা আমল করতে অসুবিধা তো নাই আচ্ছা, শুনেন এবাদত বলতে যা বোঝায় এবাদত কিন্তু পুরাটা গায়েবী বিষয় গায়েবের জিনিস মানে এবাদত আল্লাহ সুবাহতালার এবাদত এটা গায়েবী বিষয় এটা আমরা দুনিয়ার মানুষ এবাদত কিভাবে করতে হয় জানতাম না এটা আল্লাহ সুবাহতালা আমাদেরকে জানিয়েছেন তাহলে এটা গায়েব থেকে আসছে এবাদতটা সুতরাং সেটা ছোট এবাদত নাকি বড় এবাদত নফল এবাদত না সুন্নত এবাদত না ফরজ আবাদত না ওয়াজিব এবাদত এটা মূল বিষয় না প্রথম কথা হলো এটা এবাদত সুতরাং এবাদত গায়েবী বিষয় আপনি দুই রাকাত নফল নামাজ পড়তে হইলেও নিজের ইচ্ছায় আপনি নিজের মতো নিজের পছন্দ অনুযায়ী আপনি নফল নামাজ পড়তে পারবেন না সেই নফল নামাজও ওই গায়েব থেকে যেই পদ্ধতিতে যেভাবে শিখানো হয়েছে সেই পদ্ধতিতে আপনাকে নফল নামাজ পড়তে হবে যদি মনে করেন যে না এটা তো ফরজ না এটা নফল নামাজ এটা আমার ইচ্ছা মতো পড়ে তাহলে সেই নফল নামাজ এবাদত হবে না তাহলে গায়েবের বিষয়গুলো যখন এবাদতগুলো আসবে সেটা শক্তিশালী এভিডেন্সের মাধ্যমে আসতে হবে শক্তিশালী প্রমাণ ছাড়া আল্লাহর কোনো এবাদত করা যাবে না দুর্বল দলিল দিয়ে দুর্বল কবলা দিয়ে আপনার দুর্বল প্রমাণ দিয়ে দুর্বল হাদিস দিয়ে আপনি আল্লাহর আবাদত করা যাবে না আপনি দুর্বল দলিলের উপরে ভিত্তি করে আল্লাহর আবাদত করবেন কেন আল্লাহর আবাদত তো স্পষ্ট আল্লাহর আবাদত শিখানোর জন্যই নবী সাল্লামকে আল্লাপাক দুনিয়াতে পাঠিয়েছেন তো নবী সাল্লাহাম আল্লাহর আবাদত কোনটা সেটা তো স্পষ্ট করে দিয়েছেন সেখানে অস্পষ্টতার কিছু নবী সালাম রেখে যান নাই নবী সালাম বলছে আমি আমার উম্মতকে দিনের সুস্পষ্ট আলোর উপরে রেখে যাচ্ছি কোনো অন্ধকারের মধ্যে আমার উম্মতকে আমি রেখে যাচ্ছি না তাহলে আমি আল্লাহর যে আবাদত করব সেটা নফল আবাদত হইলেও সেই নফল আবাদতটা শক্ত দলিলের মাধ্যমে প্রতিষ্ঠিত হইতে হবে দুর্বল দলিলের উপরে দাঁড়াই কোনো নফল আবাদত গ্রহণযোগ্য নয় এটা মনে রাখবেন এবাদত কারো ইচ্ছা মতো কারো খেয়াল খুশি মতো করা যাবে না যদি খেয়াল খুশি মতো করেন তাহলে আল্লাহ রসুল সাল্লামকে অপমান করা হবে ছোট করা হবে যে আল্লাহ রসুল এই ব্যাপারে জানেন নাই বা আমাদেরকে শিক্ষা দেন নাই অমুক বুজুর্গ আমাদেরকে শিখাইছেন এইভাবে তাহলে বুজুর্গ রাসুলের চেয়ে আরো বেশি শিখানোর অধিকারী হয়ে গেছে তখন আপনার আমার ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে নফল এবাদত করতে যাই ইমানও চলে যাবে নফল এবাদত না করলে বেআবির চেয়ে গায়ের হাজির ভালো আমাদের দেশে বলে না আপনি নফল আবাদত না করলে আল্লাপাক জিজ্ঞাসা করবেন না যে তুমি এটা করো নাই কেন কিন্তু নফল আবাদত করতে গেছেন যাই আল্লাহ রসুল করেন নাই বা আল্লাহ রসুল করতে বলেন নাই এরকম আপনাকে একজন বুজুর্গ বলছে বা একটা দুর্বল দলিল পাই ওই দুর্বল দলিলের উপরে আপনি শুরু করে দিচ্ছেন এটা তো বেয়াদবি করে ফেলছেন তার থেকে গায়ের হাজির ভালো কিন্তু এটা খেয়াল রাখতে হবে তো এজন্য মানে এবাদত যেটাই করব সেটা শক্তিশালী দলিলের উপরে ইস্তাকাবত থেকে শক্তিশালী দলিলের উপরে দাঁড়িয়ে এবাদত করতে হবে আর মহাদ্দিন কেরামের বাসায় যেই ব্যাপারে সহি মানে এটার মূল বিষয়টা সহি হাদিস দ্বারা বা কোরআনের আয়াত দ্বারা প্রতিষ্ঠিত সেটার ব্যাপারে যদি ফজিলতের ক্ষেত্রে কোনো দুর্বল হাদিস আসে সেটা হয়তো ফজিলতটা গ্রহণযোগ্য আমল গ্রহণযোগ্য না ফজিলত গ্রহণযোগ্য তারা ক্লিয়ার বুঝতে হবে মানে একটা বিষয় কোরআন দ্বারা প্রমাণিত বা সহি হাদিস দ্বারা প্রমাণিত এই আবাদতটা আমরা করতেছি আমলটা করতেছি কিন্তু এটার ফজিলত সংক্রান্ত একটা হাদিস আসছে সেই হাদিসটা হয়তো দুর্বল তাহলে এখানে ফজিলতের ওই হাদিসটাও গ্রহণযোগ্য কারণ ওইটা ওই কোরআনের আয়াতকে সাপোর্ট দিতেছে ওই দুর্বল ওই সহি হাদিসকে সাপোর্ট দিতেছে কোরআন এবং সহি হাদিসের বিপরীত না এটার অনুকূলে এজন্য সেখানে দুর্বল হাদিসটা গ্রহণযোগ্য কিন্তু যে ব্যাপারে কোরআনে কারিমের কোনো আয়াত নাজিল হয় নাই যে ব্যাপারে কোনো নবিসামের সহি হাদিস আসে নাই সেই ব্যাপারে কোনো দুর্বল হাদিস গ্রহণযোগ্য নয় যেহেতু আপনার সাবানের মধ্যবর্তী রাতে আবাদতের ব্যাপারে কোরআনে কারিমের কোনো আয়াত আসে নাই এখানে আরেকটা বিষয় বলেনি সেটা হলো আমাদের দেশে সাবান মাস আসলে দেখবেন যে মানে একটা বিষয় হলো কোরআনকে আমার দিকে টেনে আনা আর একটা হলো আমাকে কোরআনের দিকে নেওয়া বিষয় কিন্তু দুইটা একটা হলো আমি যেটা বলি আমার এই কথাটাকে শক্তিশালী করার জন্য কোরআনকে নিয়ে আসা আরেকটা হইল না কোরআন যেটা বলে আমি সেদিকে কোরআনের দিকে যাওয়া আরেকটা আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের দেশে আমরা আলেম যারা আছি আমরা সবসময় মানে ঝগড়া করতে বাহাস করতে একটু বেশি পছন্দ করি আর সবসময় জিতার জিতার মনোভাব যে আমাকে আমাকে জিততেই হবে বিচার শালী সব মানে কিন্তু তাল গাছটা আমার থাকতেই হবে তাল গাছ কোনো দিকে যাওয়া যাবে না কিন্তু বিচারও মানে শালিশ মানে কোরআন মানে হাদিসও মানে সব মানে কিন্তু তাল গাছ আমার ব্যাস এটা হলো আমাদের কথা তো এখন কি করি আমরা যেহেতু আমাদের বাপ দাদা পূর্বপুরুষ এই জিনিসটা করে আসতেছে তাহলে এটাকে শক্তভাবে কোরআন দিয়ে হাদিস দিয়ে এটাকে এস্টাবলিশ করতেই হবে কারণ তাল গাছ তো আমার থাকতেই হবে কারণ আমি যদি বলি যে এই ক্ষেত্রে কোরআন হাদিসে নাই তো তাহলে তখন মানুষ স্বাভাবিকভাবে প্রশ্ন করবে আমাদের এত বড় বড় হুজুররা বুজুর্গরা করছে কি ভুল করছে নাকি তো তাহলে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ এদেরকে ভুলের উপরে দাঁড় করাই দিলাম সুতরাং এটা করানো যাবে না এটা না করানোর জন্য কি করতে হবে এটাকে যেভাবে হোক কোরআন দিয়ে হাদিস দিয়ে প্রতিষ্ঠিত করতেই হবে করার জন্য দেখবেন যে সৌরাত দোকানের একটা আয়াত বারবার তালাবাদ করতে থাকে বলে যে আল্লাহাক কোরআনে এটা বলছে সবে বারাতার কথা আছে কি আছে আল্লাহাক বলছেন মোবারকা আমি মোবারকময় রাত্রে কোরআন নাজিল করছি এখানে মোবারকময় রাত্রি বলতে সকল মুফাসের একরাম সাহাবাই কেরামের মধ্যে যত মুফাসের তাবেইন কেরামের মধ্যে যত মুফাসের তাবে তাবেইন কেরামের মধ্যে যত মুফাসের কেরাম আছেন সবাই বলছেন যে লাইলাত মুবারাকা লাইলাতুল কাদার কারণ এটা সাপোর্টে কোরআনের অনেকগুলো আয়াত ইন্নাম হুফি লাইলাতুল কাদার তারপরে শাহরু রমাদান আল্লাদি উনজিলা ফিহিল কোরআন তাহলে আরো দুটা কোরআনের আয়াত এটার অনুকূলে এটা সাপোর্ট দিচ্ছে তো সাবান মাসে কেমনে কোরআন নাজিল হয় সাবান মাসে তো কোরআন নাজিল হয় নাই কোরআন নাজিল হচ্ছে লাইলাতুল কদরে আল্লাহ আইলাতুল কদর হইল রমাদানে এবং ইমাম ইবনে কাসির রাহেমাহুল্লাহ তাফসির ইবনে কাসিরে তিনি বলছেন যে যারা বলে যে লাইলাত মোবারকার অর্থ লাইলাত নাসফেমিন শাহবান ফাকাত আবা আদা নাজাহ যে তারা অবাস্তব কথা বলে ইমাম ইবনে কাসির বলছেন যে তারা অবাস্তব কথা যেটা বাস্তব সম্মত না এইরকম কথা বলে উপমহাদেশের একজন বড় আলেম মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলী তিনি একটা তাফসির লিখেছেন তাফসির আশরাফি তাফসির আশরাফির মধ্যেও তিনি আলোচনা করে বলছেন যে এখানে লাইলাতুল মোবারকা বলতে লাইলাতুল কদর লাইলাতুল কদরকে বুঝিয়েছেন আল্লাহ পাক এখানে সাবানের মধ্যবর্তী রাত বা সবে বরাতকে বুঝান নাই উপমহাদেশের আলেম তিনি আর বাকি সব তাফসিরে তো আছেই সবাই বলছেন যে এখানে লাইলাতুল মোবারকার অর্থ লাইলাতুন কদর একজন তাবেইর রেফারেন্স দেওয়া হয় ইক্রিমা রাহেমাহুল্লাহ তিনি বলছেন যে লাইলাতুল মোবারকা অর্থ লাইলাতুল নেসপেমিন সাবান এটা হলো মানে মূর্খদেরকে বোঝানোর জন্য একটা বিষয় কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যায় দেখবেন যে একজন দুইজন তিনজন বিভিন্ন রকমের কথা বলে নেই এটা বলাটাই স্বাভাবিক যেমন আবদুল্লাহ মাসুদ রাদি আল্লাহ তালু বলছেন যে সুরা আল ফালাক সুরা আন্নাস কোরআন সুরা এনা উনি বাদ দিয়ে দিচ্ছেন যে সুরা আল ফালাক সুরা আন্নাস এগুলো কোরআনের সুরানা কিন্তু দেখা যায় আমরা এগুলো দিয়ে নামাজ পড়ি নামাজ পড়ি না তো নামাজ কোরআন না হলে কি নামাজ হবে না তাহলে এগুলো কোরআন হলো কেন আবদুল্লাহ ইবনে মাসুদ বলতেছেন কোরআন না তা আবদুল্লাহ ইবনে মাসুদ একজনে বলছেন যে এটা কোরআন না আর বাকি সব সাহাবিরা বলছেন যে এটা কোরআন একজন উনি যত বড় সাহাবি হন না কেন উনার কথা সাহাবাইকেরাম গ্রহণ করেন নাই ইক্রিমা একজন তাবে তিনি তার মতামত ব্যক্ত করছেন তার মতামত ব্যক্ত করতে পারেন এটা স্বাভাবিক বিষয় প্রত্যেকের একতলাপ করার তার নিজস্ব মত ব্যক্ত করার অধিকার আছে তিনি বলছেন যে এখানে লাইলে তো মোবারকা অর্থ লাইলে তো এটাকে কোন তাফসির কারো গ্রহণ করেন নাই বলছেন যে এটা ইক্রেমার নিজস্ব বক্তব্য অথবা ইক্রেমার বক্তব্য ভুল হিসাবে আমাদের কাছে আসছে মানে ইক্রেমা বলেন নাই কেউ হয়তো ইক্রেমার নাম ব্যবহার করে এটাকে ব্যবহার করছেন কারণ ওই যে যখন শাম দেশে চালু হয় তখন মানুষ আসে জিজ্ঞাসা করছে এই যে আপনারা এগুলো করতেছেন কোরআনে আছে নাকি তখন কয় যে দেখো কোরআনে আছে এই যে ইক্রেমা বলছেন এটা ইক্রেমা যে বলছে এটার দলিল পাবো কোথায় ইক্রেমাকে কোনো তাফসিল লিখে গেছেন ইক্রেমা নিজে হাতে কিছু লিখে গেছেন যে উনি নিজে লিখছেন এরকমও তো নাই তাহলে ইক্রেমার নামে মিথ্যা কথাও হইতে পারে অথবা ইকরামা সত্যই বলছেন কিন্তু তার একজনে বললে যে ওটা গ্রহণ করতে হবে তা তো না সংখ্যাগরিষ্ঠ সাহাবাইকরাম তাবেইনিকরাম একটা কোরআনার আয়াতের তাপসিরে যেটা বলবেন সেটাই উম্মার কাছে গ্রহণযোগ্য আচ্ছা এখানে আরেকটা বিষয় আমরা বলি সেটা হলো বলছি যে আমরা লাইলাতুল নাসবিন ব্যাপারে যতগুলো হাদিস এসেছে কোরআনে কোনো আলোচনা আসে নাই একেবারেই আসে নাই হাদিস এসেছে প্রায় পনেরো ষোলোটা হাদিস এসেছে এই পনেরো ষোলোটা হাদিসের মধ্যে দশ ধরেন আটটা হাদিস হইল দইফ তিন চারটা হাদিস দইফ জেদ্দান আর তিন চারটা হাদিস একেবারে জাল মাউদুর তবে একটা হাদিস আটজন সাহাবি থেকে নয়টা রেফারেন্সে নয়টা সনদে একটা হাদিস আসছে এজন্য এটাকে আব্দুর রহমান মোবারক মোবারকপুরী রহমতুল্লাহ আলাই আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই তারা বলছেন যে দুর্বল দুর্বল নয়টা সনদে যেহেতু একই হাদিস আসছে তো নয় দুর্বল মানুষ মিললে তো শক্তিশালী হয়ে যায় মানুষ ধরেন দুর্বল নয় জনে দুর্বল নয় জন বুড়া মানুষ একত্রিত হয়েছে তো দেখা গেছে যে একজন দুজনে মিলে কাজটা করতে পারতো না নজন মিলার কারণে একটা শক্তি এসে গেছে এই জন্যই কোন কোনো মহাদেশের কেরাম বলছেন যে যেহেতু নয়টা সনদে একই হাদিস এসেছে কিন্তু নয়টাই দুর্বল কোনটা সহি না এই জন্য এটাকে হাসান লেগাইরিহি বলছেন হাসান লেগাইরিহি হাসান লেগাইরিহি হলো মানে এটা আমল করা যায় প্রথম হলো হাদিসের আমল করার জন্য এক নম্বর হলো সহি লিজাতিহি দু নম্বর হলো সহি লেগাইরিহি তিন নম্বর হলো হাসান লেজাতিহি চার নম্বর হলো হাসান লেগাইরিহি এই চারটা জিনিস মনে রাখবেন এই চার প্রকারের হাদিস আমল করা যাবে এরপরে গেলেই আর সেটা আমলযোগ্য নয় তাহলে এখানে চার নম্বরে আমল করার যে জিনিসটা সেটা হলো হাসান লেগাইরিহি হাসান লেগাইরিহি মানে আসলে অরিজিনালি এটা হাসান না অন্যের কারণে এটা অন্য কারণে এটা হাসান লেগাইরিহি মানে অন্য কারণে অন্য কারণ মানে কি ওই যে নয় সনদে আসছে এই নয় সনদের দিক থেকে দুর্বল দুর্বল নয় দিক থেকে আসার কারণে এইটা হাসান লেগাইরিহি অন্য কারণে এটা হাসান সেই হাদিসটা আমরা একটু আলোচনা করে শেষ করব সেই হাদিসটা হলো ইবনে মাজার তেরোশো নব্বই নম্বর হাদিস এখানে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন সাবানের মধ্যবর্তী রাত্রিতে আল্লাহ পাক আল্লাহর বান্দাদের দিকে মনোনিবেশ করেন আল্লাপাক তার সকল সৃষ্টিকে আল্লাপাক ক্ষমা করে দেন কিন্তু দুই শ্রেণীর লোককে আল্লাপাক ক্ষমা করেন না এক শ্রেণী হলো মুশরেক যারা সেরেক করে আর এক শ্রেণী হলো হিংসুক যারা হিংসা করে তাহলে এই হাদিসে আমরা যেটা পাই সেটা হলো যে এই রাত্রের আমল হলো দুইটা যেহেতু এই হাদিসটা হাসান লেগাইরিহি তাহলে আমরা এটাকে গণনার মধ্যে নিয়ে আসতে পারি মানে একেবারে সর্বশেষ পর্যায়ে এটা নিয়ে আসা যায় কিন্তু সেখানে আমরা আমল পাই কয়টা দুইটা একটা হলো সেরেক মুক্ত হয়ে তাওহিদবাদী হওয়া আরেকটা হলো হিংসা মুক্ত হয়ে মুসলিমদের কল্যাণকামী হওয়া এই দুইটাই আমল কোনো নামাজও না কোনো জিকির আসকারও না কোনো আবাদত বন্দেগীও না এই রাত্রিতে স্বাভাবিক প্রতিদিন রাত্রে যে আবাদত বন্দেগী এই রাত্রিরও সেই একই আবাদত বন্দেগী প্রতিদিন যেমন আশার নামাজ ওই দিনও আশার নামাজ প্রতিদিন যেমন তাহাজুদের নামাজ এই দিনও তাহাজুদের নামাজ প্রতিদিন যেমন ঘুম এই রাত্রেও ঘুম ঘুমটাও আবাদত ঘুমটাও কিন্তু তাহাজুদের মতোই আবাদত আপনার ঘুম গেলে পরের দিন আপনি আবাদত মধ্যে কি করবেন কিভাবে শরীর নষ্ট হয়ে গেলে আবাদত করবেন কিভাবে আবাদতের জন্য শরীর সুস্থ লাগবে তাহলে অন্যান্য রাত্রে যেভাবে আবাদত বন্দেগি এই রাত্রেও ঠিক সেম ভাবে আবাদত বন্দেগি কিন্তু দুইটা কাজ করতে হবে যেটার জন্য ওই রাত্রে বসে থাকলে হবে না এই দুইটা কাজ করতে হলে আগে থেকে প্রিপারেশন লাগবে সেই দুইটা কাজকে সেরেক মুক্ত হওয়া আপনার হাতের মধ্যে তামিমা লাগাই রেখছেন তামিমা বুঝেন তো তাবিজ লাগাই রেখছেন হাতের মধ্যে গলার মধ্যে আর সারা রাত আপনি আবাদত করলেন সাবান মাসের মধ্যবর্তী রাত তাহলে আপনার সারা রাত আবাদতে কোনো কাজ হবে কিচ্ছু হবে না কারণ আপনি সেরেক মুক্ত হইতে পারেন নাই আপনার আমলের মধ্যে সেরেক রয়ে গেছে আকিদার মধ্যে সেরেক সেরেক মুক্ত হন নাই তা আপনার সারা রাত আবাদতটা কি তাহলে আবার দেখা গেল আপনি কবরে সাজদা করেন কবরে সাজদা করেন এখান দিয়ে সারা রাত আপনি আবাদত করলেন এই আবাদত কোনো কাজে আসবে আপনি শুভ অশুভ লক্ষণে বিশ্বাস করেন মঙ্গল অমঙ্গলে বিশ্বাস করেন গণকে বিশ্বাস করেন রাশিতে বিশ্বাস করেন তারপরে আপনি কবর কেন্দ্রিক যে সমস্ত সেরেক আছে সকল সেরেক পরে থাকেন এখান দিয়ে আপনি ওই দিন রাত্রে সারা রাত আবাদত করলেন ওই আবাদত কোনো কাজ হবে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ সবাইকে মাফ করবেন কিন্তু মুর্শিককে আল্লাহ মাফ করবেন না তাহলে সেরেক মুক্ত হয়ে আপনি ওই রাত্রে ঘুমায় থাকেন আল্লাহ অটোমেটিক এমনি ঘুমের মধ্যে আপনাকে মাফ করে দিবে আপনি কোনো আবাদত বন্দীও করা লাগবে না কান্নাকাটিও করা লাগবে না কিছু করা লাগবে না করতে হবে কি সেরেক মুক্ত হয়ে আকিদাকে বিশুদ্ধ করে তাও হিতবাদী হয়ে যাওয়া অসংখ্য সেরেক আমাদের মধ্যে আমরা নিয়োজিত সেরেকের মধ্যে আমরা দেখা যায় আমাদের ঘরে ঘরে এখন তাবিজ তোমার পাওয়া যাবে ঘরে ঘরে বিভিন্ন ধরনের আমরা কিছু লাগাই রাখি তারপরে কবরের উদ্দেশ্যে মাজারের উদ্দেশ্যে নজর মান্নত করতে থাকি তারপরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করতে থাকে সাহায্য চাইতে থাকে বিপদে পড়লে হঠাৎ করে লাভ মেরে বলে উঠে ইয়া গাউসুল আজম ইয়া আলী রে ডাকি গাউসুল আজমের ডাকি কতজনকে ডাকি অসংখ্য সেরেক কথার মধ্যে সেরেক কাজের মধ্যে সেরেক তারপরে আপনার চিন্তা চেতনা আকিদার মধ্যে সেরেক এই সেরেক মুক্ত হওয়াটাই এই রাত্রের মূল এবাদত এই সেরেক মুক্ত না হলে রমজানেরও কোনো ফজিলত পাওয়া যাবে না রমজানে তারাবি বিশ টাকাত না আট টাকাত এটা নিয়ে আমাদের দেশে একটা লাভ করে আপনি বিশ টাকাত না যদি পাঁচশো তো পড়েন আর সেরেক লই যদি আপনি একশো তো তারাবি পড়েন কোনো কাজ হবে আর সেরেক মুক্ত হয়ে তাওহিদবাদী হয়ে এক রাখাতও যদি না পড়েন তাও আপনি জান্নাতি সুহান কারণ তারাবি আল্লাহ ফরজ করে নাই আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না কেমন মধ্যে এই তুমি তারাবি কয় রাখাত পড়ছো আট রাখাত না বিশ রাখাত এটা আল্লাহ প্রশ্ন করবেন এক রাখাতের কথাও জিজ্ঞাসা করবেন না কারণ তারাবি ফরজ করেন নাই আল্লাহ তো ফরজ আবাদত ছাড়া অন্য কিছু সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন না ওই নফল আবাদত হলো ফরজকে শক্তিশালী করার জন্য এখন সেটা নিয়ে এত বিতর্ক কিন্তু যে অসংখ্য সেরেক আমাদের আকিদায় চিন্তা চেতনায় কথাবার্তা কার্যক্রমে সেই সেরেক নিয়ে কিন্তু কোনো খবর নাই এজন্য এই লাইলাতুল নসফেমিন সাবানের মূল কাজ হলো আমাদেরকে সেরেক মুক্ত হইতে হবে চিন্তা চেতনা আকিদা সর্বক্ষেত্রে সেরেক বাদ দিয়ে তাওহিদের দিকে আসতে হবে যারা সেরেক করে আল্লাহ পাক সেরেকের গুণা মাফ করবেন না আল্লাহ পাক কোরআন কারিমে বলছেন আল্লাহ পাক সেরেক যারা করে তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না সেরেক ছাড়া অন্য সকল গুণা আল্লাহ মাফ করে দিতে পারেন সুহান আল্লাহ সেরেক কারির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহে ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর সাথে সেরেক করে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন তাহলে আপনি সেরেক থাকলে জান্নাতে পাবেন না ওই আবাদত বন্দেগি করে কি লাভ হবে সাবানের রাত্রে পিঠা বানায় হালুয়া বানায় সিন্নি বানায় খাইলেন আর সারা রাত আবাদত করলেন এখান দিয়ে দুনিয়ার সেরেক লই বসে আছেন তাহলে আপনি তো জান্নাতে পাবেন না আবাদত বন্দেগিতে কি কাজ হবে তাহলে ওই আবাদত বন্দেগি দরকার নাই দরকার হলো কি সেরেক ছেড়ে দেওয়া সেরেক মুক্ত হওয়া ওইটাই মূল বিষয় ওই হালুয়া রুটি খাই আবাদত মূল বিষয় না আবাদত মূল বিষয় হলো আপনি সেরেক ছাড়তে হবে সেরেক না ছেড়ে কবরে গেলে আপনি জান্নাত পাবেন না সেরেক নিয়ে যদি মৃত্যুবরণ করেন আপনার কাছে রহমতের ফেরস্তা আসবে না আজাবের ফেরস্তা আসবে আরেকটি হলো মোশাহেন হিংসা থাকতে হবে হিংসা দ্বিতীয় বিষয় যেটা সেটা হলো হিংসা আমাদের রন্ধ্রে রন্ধ্রে হিংসা একজন আরেকজনের সাথে পাশাপাশি নামাজ পড়ি কিন্তু অরিজিনালি একজনের বিরুদ্ধে একজনের হিংসা লেগে আছে হিংসা মানে কি হিংসা হলো যে আল্লাহ পাকে আরেকজনকে একটা নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতটা চলে যাক তারটা ধ্বংস হয়ে যাক আমার আমার কাছে চলে আসুক ওই নিয়ামতটা এই ইচ্ছাটা পোষণ করা এটার নাম হলো হিংসা দেখবেন যে মানুষের স্বভাবজাত মানুষের রক্তের মধ্যে হাড্ডির মধ্যে হিংসা ঢুকানো আছে এটা এমন কোন মানুষ পৃথিবীতে নাই যে মানুষের মধ্যে হিংসা নাই এটাকে খুব কঠোরভাবে কন্ট্রোল করতে হয় কঠিনভাবে যদি আপনি কন্ট্রোল না করেন হিংসা থাকবেই আর হিংসা যতক্ষণ আছে হিংসা হলো ওই যে গুণের মতো হিংসা আছে আপনার আমল সব গুণে ধরে খেয়ে ফেলবে এজন্য হিংসা ছাড়তে হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন লা ওয়ালা আল্লাহ রসুল বলেন লা তাবাগাদু একজন আরেকজনের সাথে তোমরা অপছন্দ করিও না মানে একজন আরেকজনকে অপছন্দ করিও না মানে মুমিনের কাজ হলো নিজের জন্য যেটা পছন্দ করবে আরেকজনের জন্য সেটা পছন্দ করবে ওয়ালা তাহা সাদু একজন আরেকজনকে হিংসা করিও না ওয়ালা তাদা বারু একজনের পিছনে আরেকজন লেগে থাকিও না আমাদের অভ্যাস হলো একজনের পিছনে আরেকজন লেগে থাকা অমুক কোথায় যাইতেছে কি করতেছে কি মানে এই একজনের পিছনে একজন খবর নেওয়া বিশেষ করে শহর অঞ্চল হচ্ছে গ্রামে আরো বেশি শহরে তো সবাই কাজে কর্মে ব্যস্ত থাকে গ্রামে তো কাজকর্ম কম সবাই খবর লয় অমুক বাড়ির অমুক কোথায় গেছে কে কি করছে না করছে একজনের পিছনে একজন লেগেই থাকে ওয়ালা তাকা তাও একজন আরেকজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করিও না কোনো আবাদ আল্লাহ খোয়ানা আল্লাহর বান্দা হিসাবে পরস্পরে বাই বাই হয়ে যাও সোহান আল্লাহ এই এই হিংসা ত্যাগ না করলে সব আমল খেয়ে ফেলবে আল্লাহ রসুল বলতেছেন ইয়া কোমল হাসাদ আমার উম্মতারা হিংসা থেকে দূরে থাকো বা ইন্নাল হাসাদ আয়া কুলুল হাসানাত কামাতা কুলুল নার উল হাতাবা যেমন লাগড়ির মধ্যে আগুন ধরাই দিলে আগুন যেরকম ওই লাগড়িটাকে খড়কুড়াটাকে খেয়ে ফেলে হিংসা তোমাদের ন্যাক আমলগুলোকে এইভাবে খেয়ে ফেলে তাহলে হিংসা যদি ভিতরে থাকে তাহলে ন্যাক আমল সব খেয়ে ফেলবে দেখা যাবে আমি দুনিয়াতে অনেক বড় আলেম কিন্তু কেয়ামতের ময়দানে যায় কোনো আমলে নাই কারণ আরেক আলেমকে আমি হিংসা করছি যে আমি চিন্তা করতেছি ওই হুজুর আবার আমার থেকে বড় হুজুর হয়ে যায় যদি আমাদের দেশে আবার ছোট হুজুর নাই ছোট হুজুর যদি সারা বাংলাদেশে খুঁজেন পাওয়া যাবে না আমরা সবাই বড় হুজুর তো এখন আমার থেকে আবার উনি আরো বড় যদি হয়ে যায় আমার এখানে তাপসির করলে মানুষ পাঁচজন হয় না উনার এখানে যদি আবার পাঁচশো জন হয়ে যায় তাহলে অবশ্যই সেখানে মানুষ যাওয়া বন্ধ করতে হবে এই যে হিংসাটা যে এই হিংসা এই হিংসা সব আমল খেয়ে ফেলবে আমি আলেম হই আর সাধারণ মানুষ হই অলিয়া উলিয়া হই যেই হই সব আমল হিংসা খেয়ে ফেলবে এজন্য সম্মানিত ভাইরা আমরা আর আলোচনা দীর্ঘায়িত করবো না ইনশাল্লাহ আগামী বাইশ তারিখ বাইশ তারিখ রবিবার রবিবার রাত্রে আমাদের মসজিদে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাল্লাহ আলোচনা আটটায় শুরু হবে নয়টায় ইনশাল্লাহ সলাতুল এশার জামাত হবে তো ওই দিন ইনশাল্লাহ আরও এই বিষয়ে আলোচনা হবে ইনশাল্লাহ আপনারা নির্দিষ্ট সময়ে চলে আসার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং সন্না অনুসরণ করার সেরেক মুক্ত হওয়ার হিংসা মুক্ত হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ